আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি ইয়াহুদিরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে তখন জয়লাভ করবে তোমরাই স্বয়ং পাথরই বলবে হে মুসলিম এই তো ইয়াহুদি আমার পেছনে একে হত্যা করো